বুঝতে হবে যে দিনের কাজ আখেরাতের কাজ আখেরাতকে সুন্দর করার কাজ পরকালে স্থায়ী জগতে নিজের ঘরকে সুন্দর করার কাজ কখনো শেষ হয় না ওয়াবুদ রব্বাকে হাত্তা ইয়াতিয়া কালিয়াকি তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত মত না এসেছে হে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম সুরা হিজের আয়াত নম্বর নিরানব্বই আল্লাহ পাকের সাদ করেছেন সাল্লাহ এবং সালাম নাজিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর যিনি আয়াতের বাস্তবায়ন করেছেন যিনি সবচেয়ে বেশি আল্লাহ রবুল আলমিনের প্রিয় বান্দা ছিলেন প্রিয় খালিল ছিলেন অন্তরঙ্গ বন্ধু ছিলেন এবং তিনি আল্লাহ রবুল আলমিনের নৈকট্য লাভের ক্ষেত্রে যতটুকু মানুষ করতে পারে ততটুকু তিনি করেছেন তারপরেও আল্লাহ রবুল্লা আলমিন কোন একটি স্তরে গিয়ে তাকে কথা বলেননি যে তোমার সবকিছুই মাফ সুতরাং আর আমল করিও না তোমার ফরজ অজেব মাফ হয়ে গেছে ফরজ অজেব আর করা লাগবে না তুমি শরীয়তের বিধিবিধানের ঊর্ধ্বে এখন এ কথা বলেননি কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে নামধারী মুসলিম বেদাতপন্থীরা সুফিরা পীর মরিদির ভ্রান্ত ধর্মে বিশ্বাসীরা মনে করে যে মানুষের ইমানি জীবনে ইসলামী জীবনে আত্মার পরিশুদ্ধি করতে গিয়ে এমন একটি স্তর আছে যেখানে পৌঁছিলে ফরজ আজেব আর ফরজ আজেব থাকে না হারাম নাজাজ আর হারাম নাজাজ থাকে না শরীয়তের বিধি বিধান পালন করার কোনো প্রয়োজন করে না সবকিছু থেকে মুক্ত হয়ে যায় এটি নিঃসন্দেহে একটি ইমান ভঙ্গকারী বিষয় এবং এরপরে কোন মানুষের ইমান ইসলাম থাকতে পারে না কুফরি ছাড়া আর কিছু নয় এটি রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাহ সরাসরি সম্বোধন করে বলছেন ওয়া আবুদ রব্বা কাহে নবী তোমার রবের এবাদত করো হাত্তা ইয়াতে কালিয়াকিন যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না এসেছে মত পর্যন্ত এবাদতের জিন্দেগি গোলামের জীবন আল্লাহ রব্বুল আলমিনের দাসত্বের জীবন চালিয়ে যেতে হবে এবং আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ নিষেধের বাস্তবায়ন করে যেতে হবে রমজান মাস শেষ হলে অধিকাংশ মুসলিমরা মনে করে যে অনেক কিছুই করে ফেললাম জান্নাতে যাওয়ার কাজ করে ফেলেছি জাহান নাম থেকে ছাড় পেয়ে গেছি সুতরাং এগারো মাসের জন্য একটু ফ্রি হয়ে গেলাম এখন যা ইচ্ছা তাই করি এর নাম ইসলাম নয় আর এই শ্রেণীর লোকদের নাম মুসলিম নয় আর এইভাবে যদি কেউ ইসলামী জীবন কাটায় সেটা ইসলামী জীবন নয় এবং সে কখনো মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআন করিমের সুরে আলী ইমরান আয়াত নম্বর একশো দুইয়ে যে তিনটি আয়াত সুন্নতি খুদবায় পাঠ করা হয় তার প্রথম আয়াত হচ্ছে এই আয়াতটি মহান আল্লাহ ইরশাদ করছেন ইয়া হে মমিন সকল হে বিশ্বাসীগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তো কাতেহি যেমন ভয় করা উচিত যথাযথ আল্লাহকে ভয় করো সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করা আল্লাহর ভয়ে আল্লাহ রাবুল আলমিনের আদেশগুলি পালন করা আর নিষিদ্ধ কথা কাজ থেকে বেঁচে থাকা আল্লাহ রাবুল আলমিনের আজাবের ভয়ে পকড়াওয়ার ভয়ে যে কোনো রকমের অন্যায় থেকে বেঁচে থাকে ফরজ অজেব আদায় করা হারাম নাজাজ থেকে বেঁচে থাকে সত্যিকার অর্থে ভয় করা হচ্ছে আপনি যে কোনো অবস্থায় থাকেন না কেন মানুষের সামনে থাকলেও যেমন আপনার আল্লাহর ভয় থাকবে এবং আল্লাহর ভয়ে যা হয়ে থাকে তা থাকবে ঠিক তেমনই নির্জনে থাকলেও সেই রকম আল্লাহর ভয় থাকবে এমন নয় যে মানুষের সামনে তো আমি খুব ভালো মানুষ মানুষের সামনে আমি গিবোধ করব না করলেও খাস বিশেষ মানুষের সামনে যাকে আমি বিশ্বাস করি যে আমার কথা কোথাও পৌঁছাবে না মানুষের সামনে আমি চুগলখড়ি করব না মানুষের সামনে আমি মিথ্যা কথা বলবো না মানুষের সামনে আমি অশ্লীল কথা কাজে লিপ্ত হব না মানুষের সামনে আমি জেনার কাছে যাব না চুরি ডাকাতির কাছে যাব না বেইমানি আত্মসাতের কাছে যাব না কিন্তু চোখের আড়ালে সব কিছুকে গিলে ফেলব চোখের আড়ালে হলে সমস্ত পাপ হতে পারে এর নাম তাকুয়া নয় এর নাম তাকুয়া নাই হাক্কা তো কাতে বলা তমতুন্না ইল্লা তো মুসলিমুন আর হে মমিন সকল তোমরা মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ছাড়া তোমাদের যেন মত না আসে অর্থাৎ যে কোনো সময় তোমার মত আসুক যেন ইসলামের অবস্থায় ইমানের অবস্থায় মত আসে তুমি মুসলিম তুমি মমিন এই অবস্থায় যাতে করে তোমার কাছে মালাকুল মত পৌঁছে ইসলামের অবস্থায় যদি মত হয় তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাবুল আলমের রহমতি বিলম্ব হলেও কোনো পাপের কারণে নাজাত পাবে মুক্তি পাবে জান্নাত পাবে আর ইসলাম বিহীন যদি মত হয় ইমান বিহীন যদি মত হয় তাহলে কখনো আল্লাহ রাজাব থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যাবে না আর কখনো জান্নাত হাসিল হবে না মুসলিম হয়ে আল্লাহ রবুল আলমিন মৃত্যুবরণ করতে বলেছেন আমাদের জিন্দগিটা যেমন পুরো লাইফ যে পঞ্চাশ ষাট বছরে যার যতটুকু আল্লাহ পাক আয়ু দান করেছে পুরোটাই যেমন ইসলামী জীবন হইতে হবে এরই এক একটি অংশ হচ্ছে হ্যাঁ বছর মাস সপ্তাহ দিন ঘন্টা মিনিট সেকেন্ড এক এক মুহূর্ত হচ্ছে আপনার এই আয়ুর একটা অংশ এক একটি সেকেন্ড হচ্ছে আপনার এই জিন্দগি আপনার এই লাইফের একটা অংশ প্রত্যেকটি অংশে প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি মিনিটে প্রত্যেকটি ঘন্টায় প্রতিদিন এবং প্রতি সপ্তাহে প্রতি মাসে শ্রী রমজান মাস হোক অথবা অন্য কোনো মাস হোক আপনাকে আমাকে মুসলিম থাকতে হবে কারণ যে কোনো সময় মত এসে ধরতে পারে পাকড়াও করতে পারে ওলা তামতুন্না ইল্লা মুসলিম মুসলিম হয়ে যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে সেটা শুধু রমজান মাসেই ইসলামের পরিচয় দিলে হবে না রমজান মাসেই শুধু মুসলিম থাকলে হবে না বরং আল্লাহ রবুল্লা আলমিনের নিকটে দিনে ইসলামের কোরআন সন্ন্যার দলিলের আলোকে আপনাকে সর্বদাই মুসলিম থাকতে হবে প্রতিটি মুহূর্তে আপনাকে মুসলিম থাকতে হবে সেটা রমজান মাসের সাথে খাস নয় যেমন রমজান মাসে একজন মানুষ মুসলিম হবে ঠিক তেমনি বাকি এগারো মাসে ওই রকমই ইসলামী জীবন গড়ে তুলবে এটা হচ্ছে আসল ইসলামী জীবন যারা রমজান মাসে নেকির পাহাড় তৈরি করেছেন নেকির বড় বড় ভবন নির্মাণ করেছেন আর তারপরে রমজান মাস শেষ হলেই সেটা থেমে গেলাম শুধু থেমে যাওয়া নাই থেমে যাওয়ার সাথে সাথে নেকির যে বিল্ডিং তৈরি করলেন সেই বিল্ডিং কে ভেঙে ফেললেন কিসের মাধ্যমে ইমান ভঙ্গ করার মাধ্যমে ইসলাম নষ্ট করার মাধ্যমে ইমান ভঙ্গের বহু কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে শিরকে লিপ্ত হওয়া এইরকমই একটি গুরুত্বপূর্ণ কারণ আর যেটা অধিকাংশ মুসলিমদের মধ্যে রমজান মাসের পরে চলে আসে সেটা হচ্ছে পাঁচ অক্ত সলাতে নামাজে ঘাটতি করা রমজান মাসে পাঁচ অক্ত নামাজ পড়ত ফজরও পড়েছে আসরও পড়েছে কোনো গাফিলতি ছিল না রমজান মাস শেষ হয়ে গেলে নামাজের সংখ্যা কমে এসছে তিন অক্ত পড়ে মাঝে মধ্যে পড়ে পাঁচ অক্ত মাঝে মধ্যে পড়ে না ফজরে আর জাগার প্রয়োজন মনে করে না তখন তো সাহারি খেতাম আর রমজান মাস ছিল তাই পাচক তো পড়েছি ফজরও পড়েছি কিন্তু রমজান মাস পরে গোটা এগারো মাস আর ফজর পড়ে না মনে রাখবেন যে নামাজ পাঁচ অক্তের এক অক্ত ছেড়ে দিলে সেটা বড় কুফরি হয় আর বড় কুফরি ইসলামকে নষ্ট করে দেয় সুতরাং এই যে নেকির বিশাল বিশাল বিল্ডিং তৈরি করেছেন হ্যাঁ সেয়াম রোজার নেকি কেয়াম তারাবির নেকি কোরআন তেলাওয়াতের নেকি হ্যাঁ এফতার পার্টি দেওয়ার মানুষকে এফতার করানোর নেকি হ্যাঁ আর লাইলাতুল কাদারের নেকি সওয়াব দান খেরাতের নেকি এইরকম বহু নেকির পাহাড় তৈরি করেছেন দুনিয়ার কোনো মানুষ বড় বড় বিল্ডিং তৈরি করে টাওয়ার তৈরি করে নিজের হাতে নিজের অর্ডারে যদি ভেঙে ফেলে তাহলে সে সবচেয়ে বড় বোকা লোক সবচেয়ে বড় মূর্খ লোক বড় মূর্খ এই কাজ করবে না সবচেয়ে বড় পাগল পাগল শুধু মূর্খ নয় বরং পাগল পাগল ছাড়া কেউ নিজের বাড়িকে বোকা হইলেও ভেঙে ফেলবে না জালেম হইলেও ভেঙে ফেলবে না জালেম অপরের বাড়িতে আক্রমণ করতে পারে অপরের ধন সম্পদ ধ্বংস করতে পারে কিন্তু নিজের ধন সম্পদে একটা পয়সা ধ্বংস করবে না না জালেম করবে না বোকা লোকই করবে একমাত্র পাগল করতে পারে অধিকাংশ মুসলিম আখেরাতের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে ইমান ইসলামের ক্ষেত্রে এই নেক আমলগুলিকে রমজান মাসে নেক আমলের বিল্ডিংগুলির হেফাজতের ক্ষেত্রে তারা কিসের পরিচয় দিচ্ছে চিন্তা করুন আল্লাহ রবুল্লাহ যারা মুসলিমদেরকে বুঝার তৌফিক দান করেন হেদায়ত নসিব করেন এবং তাদেরকে রমজান মাসে হেদায়াত করার পরে হেদায়তের পথে ফিরে আসার পরে বকর পথে আল্লাহ না চালিয়ে দেন মহান আল্লাহর বড় নিয়ামত দিনের পর অটলতা আর যেই ব্যক্তি দিনের পর অটল নাই রমজান মাসে ভালো এবাদত বন্দী করলো আর এগারো মাস তাদের এবাদত ইচ্ছা মতো হইল তারা আল্লাহর এই রহমত থেকে অনগ্রহ থেকে বঞ্চিত যে তাদেরকে আল্লাহ পাক ইস্তেকামা দান করেন অটলতা দান করেননি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন এক মাস কিছু আদেশ নিষেধ পালন করার সুযোগ বা তৌফিক দিয়েছেন কিন্তু এগারো মাস শয়তানের হাওয়ালা করে দিয়েছেন আল্লাহ রবুল আলম শয়তানকে আল্লাহ রবুল আলমিন বিস্তার প্রাধান্য লাভ করার সুযোগ করে দিয়েছেন এদের উপর সুতরাং এই শ্রেণীর মুসলমানদের চিন্তা করা উচিত যে আমাদের উপর বিস্তার লাভ করেছে ইবলিশ শয়তান ইবলিশ শয়তানের চালানা বলছিলাম যে একজন মানুষ কত পাগল যেই ব্যক্তি নিজের ঘর বাড়ি বড় বড় টাওয়ার তৈরি করার পরে যদি সেটাকে নিজের হাতে ধ্বংস করে নিজের হুকুমে ধ্বংস করে এটা বুঝে আসছে সামান্য জ্ঞান থাকলেও বোকা হইলে কথা বুঝে একমাত্র পাগল বুঝে না কারণ তার কোনো জ্ঞান নেই সেন্স নেই কিন্তু অধিকাংশ মুসলিম তার হাতের সে জান্নাতের ঘরের ক্ষেত্রে এ কথা বুঝে না মহান আল্লাহ ইসাদ করেছেন সুরায় নাহলের আয়াত নম্বর বিরানব্বই ওয়ালা তাকুন কাল্লাতি নাকাজাত গাজলাহা মিমবাদে কুয়াতিন আনকাসা মহিলারা তাঁতিদের মহিলারা যারা চরখায় সুতা কাটে কারণ তারা কাপড় তৈরি করে মহিলারা এই কাজটি বেশি করে সেজন্য মহিলার কথা আল্লাহ পাক বলেছেন বলছেন ওয়ালা তাকুন কাল্লাতি নাকাজাত গাজলাহা তোমরা সেই মহিলার মতো হয়ে যেও না যেই মহিলা তার সুতাকে মজবুত করে পাকানোর পরে পাক খুলে দেয় বা ছিঁড়ে ফেলে নাকাজাত গাজলাহা পাক মজবুত করে পাকানোর পরে মজবুত করে চরকায় সুতা কাটার পরে তারপরে সেই সুতাকে মাঝখান থেকে ওলাকার হয়ে থাকে মাঝখান থেকে দিল ছিঁড়ে বা কেটে দিল এইরকম মহিলাকে দুনিয়ার সবচেয়ে বড় পাগলি বলা হবে ওই মহিলার মতো নির্বোধ মহিলার মতো তোমরা না হে মুসলিম কাদের সম্পর্কে কথা বলা হয়েছে কোরআনে খেরবের ঈশ্বরের নাহলে ওই সব পুরুষ মহিলা সম্পর্কে যারা অনেক নেক কাজ করে মাঝে মধ্যে বিশেষ করে ভালো সময়গুলিতে রমজান মাসে এটা একটা নেক আমলের সময় হজের মৌসুমে হজ করতে গিয়েছে বেশ কিছু নেক আমল করে ওমরা করতে গেছে মক্কা মদিনা জিয়ারায় গিয়েছে সেখানে বেশ কিছু নেক আমল করে বাপ মা মরেছে সোজা হয়ে গেল বালা মুসিবত আসায় সোজা হয়ে গেল বেশ কিছু নেক আমল করে নেক আমল করার পরে সেই নেক আমলটা যেন এই চরখার সুতা শক্ত করে পাকানো আর সেটা প্রস্তুত হয়ে রয়েছে কাপড় তৈরি করার জন্য এই সুতা দিয়ে দামি দামি কাপড় তৈরি হবে শাড়ি রঙ্গি তৈরি হবে এত সুন্দর করে প্রস্তুত করেছে এই নেক আমলগুলিকে তুলনা করা হয়েছে সাথে আর তারপরে সেই সুতাকে দিল মাঝখান থেকে ছিঁড়ে ফেলে দিল অথবা কেটে ফেলে দিল ঠিক ওই রকম লোকেরা যারা হজ করে আসার পরে আবার পাপে লিফ্ট আবার ফরজে ঘাটতি পাঁচকটা নামাজের ঠিক নেই আবার হারামে লিপ্ত রমজান মাস পরে আবার হারামে লিপ্ত কবিরা গোনায় লিপ্ত আবার ফরজ অজেব ঘাটতি বিশেষ করে নামাজ ঘাটতি যে কারণ যে নামাজ ঠিক করে নিতে পারলো তাকে জাকাতের কথা বলতে হবে না যেই ব্যক্তি পাচক নামাজ ঠিক করে নিতে পেরেছে তাকে সে রোজার কথা বলতে হবে না যেই ব্যক্তি পাচক নামাজ ঠিক করে নিতে পেরেছে তাকে অন্য অন্য নেক আমলের ক্ষেত্রে বলার প্রয়োজন করে না যেই ব্যক্তি ফজর নামাজ হাজির হতে পেরেছে সেই ব্যক্তি অবশ্যই আজকে না হইলেও দু চার দশ দিন পরে এক মাস দুই মাস ছয় মাস পরেও নিশ্চয়ই তার সলাহ তার নামাজ তাকে অশ্লীল কথা কাজ থেকে পাপাচার থেকে এবং অন্যায় কথা কাজ থেকে বিরত রাখবে একদিন সে সংশোধন করবে কিন্তু যার নামাজ ঠিক হয়নি তার জন্য পাপ মুক্ত তার কোনো নিশ্চয়তা নেই পাপ ছেড়ে দেবে কাবিরা গোনা ছেড়ে দেবে হারাম খাওয়া ছেড়ে দেবে অন্যায় কথা কাজ ছেড়ে দেবে অন্যায় দেখাশোনা ছেড়ে দেবে এই রকমের কোন নিশ্চয়তা কোরআন এবং সন্ন্যায় নেই আধা নামাজি নামাজিদের জন্য কিন্তু নামাজের জন্য অবশ্যই নিশ্চয়তা আছে কিন্তু নামাজটা সত্যিকার প্রতিষ্ঠিত নামাজ হইতে হবে কায়েম হইতে হবে এবং নামাজ কায়েম করার যে সব দিকগুলি রয়েছে সেগুলি ঠিক থাকতে হবে যারা রমজান মাসের পরে আবার হারামে লিপ্ত হয়ে যায় আবার ফরজ অজেবে ঘাটতি করে তারা ঠিক ওই বোকা মহিলার মতো যেই মহিলা চরখায় মজবুত করে সুতা পাকিয়ে প্রস্তুত করে আর তারপরে সেই সুতাগুলি সবগুলি ছেড়ে ফেললো সন্ধ্যাবেলা ছেড়ে ফেললো সারা দিন সুতা কাটলো চরখায় আর তারপর সন্ধ্যাবেলা ছেড়ে ফেললো সারাদিনের মেহনতকে ব্যর্থ করে দিল বেকার করে দিল ঠিক ওই রকমই রমজান মাসের মেহনতকে সব লোকেরা বেকার করে দেয় নিঃসল কিছুই পাবে না বললে দিয়ে না কাফারু আহম কা সারাপ বিশেষ করে ইমান ভঙ্গকারী বিষয়ে আধা নামাজি হয়ে গেল শিরকে লিপ্ত হইল ইমান ভঙ্গ করলো এমন কোন কথা কাজের মাধ্যমে তাদের আমলগুলি যেই রমজান মাসে অনেক রমজান পেয়েছে অনেক তারাবি পেয়েছে অনেক লাইলাতুল কাদার পেয়েছে আর বড় বড় স্বপ্ন দেখে বসে আছে যে এত রমজান পেয়েছি এত রোজা রেখেছি এত তারাবি পড়েছি এতগুলি লাইলাতুল কাদার করেছি এই করেছি এই করেছি কেমতের দিনে বিচার দিবসে তাদের আমলগুলি মরিচিকার মতো হবে সুরে নূরে মোহন আল্লাহ ইসাদ করেছেন মরিচিকার মতো হবে মরিচিকা বিবসিত মানুষ রোদ্রের সময় দুপুরবেলা নদীর চরে যে বালু চিকচিক করে এই বালুকে বালিকে কি দেখে পানি দেখে পানি দেখে শুধু বালি না এমনকি রোডে আমাদেরকে পানি পানি লাগে রোডে দূর থেকে রোদ্রের সময় দেখবেন আপনি মনে হচ্ছে যে কিছু দূরে যেন ভিজে আছে রোডটা ভিজে কেন আছে আর যত এগিয়ে যাচ্ছেন না কিছু নেই শুকনো শুকনো আল্লাহ বলছেন যারা এইরকমই ভালো আমলের পরে কুফরি করেছে তাদের আমলগুলি হবে মরিচিকার মতো দেখতে মনে হবে পানি আর পিপাসিত অবস্থায় ছুটে যাবে পানি মনে করে কিন্তু হাত্তাইদা যা আহু যত কাছে আসবে পানি মনে করে এলাম ইয়াজে ধুসাই আর কিছুই পাবে না সেখানে পানি পাবে না পানি পানি করতে থাকে পানি পাবে না ঠিক তেমনই আশা করবে অনেক নাকি করে এসছি আল্লাহর কাছে পাবো জাহান নাম থেকে বাঁচবো জান্নাত পাবো লামিয়াজিদ হুসাইয়ান কিছুই পাবে না সেখানে কিছুই পাবে না আল্লাহ রাবুল আলমিন মুসলিম সমাজে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ রমজান মাসেও ফরজ অজেব আদায় করেছে হারাম নাজাজ থেকে বেঁচে থেকেছে আর রমজান পরে এগারো মাস হারাম নাজাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করে আর ফরজ অজিব আদায় করার জন্য সচেষ্ট হয় তাদের দিন শুধু এক মাসের জন্য নয় হিন্দুদের ধর্মের মতো বারো মাসে তেরো পূজা করলে হিন্দু ধর্ম হয়ে গেল খ্রিস্টান ধর্মের মতো নয় যে রবিবার দিন চার্চে গেলেই হয়ে গেল ইহুদি ধর্মের মতো নয় যে শনিবারে একবার তাদের উপাসনালয়ে হাজির হইলেই তার ইহুদি ইজম ঠিক থেকে গেল না এইরকম নয় তাদের ইসলাম হচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তের সাথে সম্পর্কিত তাদের ইমান তাদের আমল হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রের সাথে সম্পর্কিত প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি ক্ষেত্রের সাথে সম্পর্কিত তাদের ইমান ইসলাম তাদের আমল এক শ্রেণীর মানুষ তো এরা ভাগ্যবান তারা আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত দুনিয়াতেও রেখেছেন এবং আখেরাতেও বিচার দিবস আল্লাহ পাক তাদেরকে সুপ্রতিষ্ঠিত রাখবেন জান্নাতে তাদেরকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করবেন আর আর এক শ্রেণীর মানুষ হচ্ছে হতভাগা তাদের ধর্মকর্ম হচ্ছে বিজাতিদের মতো মৌসুমী ধর্ম রমজানি মুসলমান এই শ্রেণীর লোক তারা তাদেরকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতেও রাস্তা হারা করেছেন হারা করেছেন হাসরের মাঠেও দিশে হারা থাকবে আর এই দিশে হারা অবস্থায় যখন হদিস পাবে না জান্নাতের রাস্তায় তখন জাহান নামে চলে যেতে হবে এই মর্মে সুরা ইব্রাহিমের আয়াত নম্বর সাতাইশে মহান আল্লাহ ইসাদ করছে ইউসাবিতুল্লাহ আমানু বিল কওলি সাবেতে ফিল হায়াতে দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহু ওয়া ইয়াফারুল্লাহু মহান আল্লাহ করছেন যে আল্লাহ রবুল আলমিন মমিনদেরকে প্রতিষ্ঠিত রাখেন সাবেত রাখেন অটল রাখেন বিলকৌলি সাবেত দৃঢ় বাণীর মাধ্যমে এই আল কৌলু সাবের দৃঢ় বাণী ইল্লাহকে বলা হয়েছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আমার মাবুদ যেমন মহান আল্লাহ রমজান মাসে তেমন বাকি এগারো মাসেও আমার মাবুদ আল্লাহ রব্বুল তার এবাদত আমাকে করতে হবে কারণ তার আমি আব দাস গোলাম এবং তিনি আমার মাবুদ উপাস্য সত্য মাবুদ তিনি যেমন আমার লোকজনের সামনে সমাজে তেমনি নির্জনে যেমন মহাল আল্লাহ রাবুল আলমিন আমার সত্য মাবুদ হজের হজের সফরে অমরার সফরে মক্তামদিনাই তেমনি সারা পৃথিবীর যে কোনো জায়গায় যত প্রতিকূল অবস্থা হোক না কেন যতই পাপের জায়গা হোক না কেন যতই কুফরি শক্তির দেশ হোক না কেন সেখানেও আমি সেই রকমই আল্লাহর বলার বলাম আল্লাহ পাক এই লাহ আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদেন এটি হচ্ছে আল্লাহ কাউল প্রতিষ্ঠিত ক্যালেমা বাণী এর মাধ্যমে মমিনদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন ফিল হায়াতের দুনিয়া পার্থিব জগতে ওয়াফিল আখেরা এবং পরকালেও দুনিয়া প্রতিষ্ঠিত রাখেন দিনের ওপর অটল রাখেন কারণ তারা আল্লাহকে মাবুদ হিসাবে সব সময়ের জন্য নিয়েছে গ্রহণ করেছে রদিতবিল্লাহ রব্বা আমি আল্লাহর ওপর সন্তুষ্টি প্রকাশ করেছি রব হিসাবে শুধু রমজানে সর্বদা হ্যাঁ সমস্ত অবস্থায় যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় স্থান কালের ভেদাভেদ নেই রাজিতুবিল্লাহ রব্বা অবিল ইসলামী দিন এবং ইসলামকে জীবন বিধান হিসাবে দিন হিসাবে আমি পছন্দ করেছি আমি সন্তুষ্টি প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ যে আমাকে আল্লাহ পাক ইসলাম দান করে ইমান দান করেছেন অবি মোহাম্মদ সাল্লাম নবীন রসুল এবং সাল্লামকে নবী রসুল হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি আমি আনন্দিত হয়ে গেছি আমি শান্তি পেয়েছি এই তিনটি গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি সত্যি ইমানের স্বাদ পাবে যেমন নবী মোহাম্মদ রসুল্লাহামের সেই হাদিস রাকাত আমুল ইমান ইমানের স্বাদ সবাই পায় নামাজ পড়ে স্বাদ পায় না রোজা রেখে স্বাদ পাই না কষ্ট লাগে কখন রোজা যাবে হজ করে স্বাদ পাই না মক্কায় থেকে স্বাদ পাই না কখন দেশে যাব। সৌদি আরবে থেকে স্বাদ পাই না এখানে তো স্বাধীন চলাফেরা যায় না এখানে বাধা ওইখানে বাধা এটা পাওয়া যায় না ওইটা পাওয়া যায় না হ্যাঁ অন্য দেশে চলে গেলে ওখানে সব পাওয়া যায় ওখানে কোনো বাধা নিষেধ নেই কারণ আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে এবং নবী মোহাম্মদ রসুল্লাহামকে নবী এবং রসুল হিসাবে সাদরে গ্রহণ করার টফি পাইনি যার ফলে ইমান ইসলামের কোনো স্বাদ পাই না নামাজ সেয়াম জাকাত দান খায়রাত এসব এবাদত বন্দীগীর কোনো স্বাদ পাই না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় এবং আখেরাত ইহকাল পরকালে প্রতিষ্ঠিত রাখেন ইহকালে প্রতিষ্ঠিত মানে দিনের উপর অটল রাখেন তাহলে দিনের উপর আল্লাহ অটল থাকার তফিক দেবেন কাকে যারা আল্লাহকে মাবুদ হিসাবে পেয়ে গর্ব করে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ গোলামের সুযোগ পেয়েছি যদি আল্লাহ আমাকে হিন্দুর ঘরে পয়দা করে দিতেন আমাকে নাস্তিকের ঘরে পয়দা করে দিতেন আমাকে আল্লাহ দুশ্মনের ঘরে পয়দা করে দিতেন না আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আল্লাহ পাকরবুল আলুস যে কোনো সময় যে কোনো মুহূর্তে এবং যে কোনো স্থানে আল্লাহর আমি গোলাম এবং তার গোলামি করব আদেশ নিষেধ পুরোপুরি পালন করে জন্য তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখবেন দুনিয়াতে আর অফিল আখেরাতেও বিচারের সময় খবরের জীবনে বরজাখি জীবনে এবং জান্নাত পৌঁছা পর্যন্ত আল্লাহ রবুল্লাহ প্রতিষ্ঠিত রাখবেন ওই ওদুল্লাহ জালেমিন আর জালেমদেরকে আল্লাহ পাক হারা করে দেবেন পথ হারিয়ে ফেলবে দুনিয়াতে গোমরা ছিল রাস্তা হারিয়ে দিয়েছে আল্লাহকে পাওয়া রাস্তা হারিয়ে দিয়েছে জান্নাতে যাওয়ার রাস্তা হারিয়ে দিয়েছে সেরাতে মোস্তাক সরল পথ হারিয়ে দিয়েছে যখন এই রাস্তা দুনিয়াতে হারিয়ে দিয়েছে তখন কবর জীবনও সে দিশাহারা হাসর মাঠেও দিশাহারা আর এই হারা অবস্থায় জাহান্নামে চলে যাবে জান্নাতের রাস্তা আর খুঁজে পাবে না আর খুঁজে পাবে না তো আল্লাহ হাবুল আলমের অনুগ্রহ ওই সব ভাই বোনদের ওপর যাদেরকে আল্লাহ পাক দিনের ওপর ইস্তেকাম অটলতা দান করেছেন এটি বড় নিয়ামত যে আপনাকে সবসময় পাঁচত্ব নামাজ পড়ার তফিক দান করেছে আপনার কাছে যদি রমজান মাসের পাঁচত্ব নামাজের আর এই সওয়াল মাসের আর বাকি যে মাসগুলি রয়েছে সারা বছরের পাঁচ অক্ট নামাজের গুরুত্ব একই রকম থাকে আলহামদুলিল্লাহ যে আমার কাছে রমজানের জোহর আসর ফজর আর অন্য মাসের এই ফারায় কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই আর যদি আপনাকে পার্থক্য লাগে রমজান মাসের নামাজ ছাড়া যাবে না বাকি মাসে পারলে ফজরটা পড়লাম না পারলে করব কি হ্যাঁ ফজর হ্যাঁ শেখ সবই করার চেষ্টা করি ফজরটা শুধু পারি না জি তো জানবেন যে আপনাকে আল্লাহ দিশে হারা ছেড়ে দিয়েছেন অসহায় ছেড়ে দিয়েছেন আল্লাহ পাকে তৌফিক আপনার সাথে নেই সাহায্য নেই সুতরাং দুনিয়াতে যখন রাস্তা হারিয়ে ফেলেছেন তখন ও জান্নাতের রাস্তা হারিয়ে দিতে হবে এর জন্য প্রস্তুত থাকেন যারা দিনের উপর অটল থাকে তাদের বড় ফজিলত রয়েছে কোরআন কেরিমে সুরা আকাফের আয়াত নম্বর তেরোতে রয়েছে আল্লাহ নিশ্চয়ই যারা বলে যে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর তার উপর অটল থাকে মাস্তা কাম ইস্তেকামা অটলতা অবলম্বন করে ফালা খফুন আলী আল্লাহকে রব মেনে নিয়ে দিনের ওপর অটল অবিচল থাকে এই পথে চলছি একই রকম গতিতে চলবো একই রকম গতিতে রমজানে যেমন আমার স্পিড ছিল বাকি এগারো মাসে আমার স্পিড আমার গতি থাকবে ইস্তেকামা রমজান মাসে যেমন আমি সোজা ছিলাম এই এখনো সোজা রোজার অবস্থায় শ্যাম অবস্থায় যেমন রোজার দিন সোজা ছিলাম এখন ওই রকম আমি সোজা পথ অবলম্বন করবো না ফালা কখন আলিম তাদের কোনো ভয় নেই না দুনিয়াতে ভয় না আখেরাতে ভয় না মতের সময় ভয় না মতের পরে ভয় আর তাদের কোনো দুশ্চিন্তাও নেই কোনো চিন্তা নেই সামনে যাচ্ছে ভয় লাগে সামনে গেলে যদি রাস্তা না চেনা থাকে তো ভয় লাগে চোর ডাকাতের ভয় রাতের অন্ধকার অথবা অচেনা শহর হ্যাঁ জীবনে কোনোদিন ঢাকা যাননি আর ঢাকায় নেমেছেন জানেন যে গলিতে গলিতে ছিনতাই হয় তো একটা গলিতে ঢুকতেই ভয় লাগে লাগে না লাগে না তো সামনের দিকে যেতে ভয় লাগে আল্লাহ বলছেন সামনের দিকে যেদিকে মতের পরে যাচ্ছ ফালা খোপন কোনো ভয় নেই দিনের পর অটল থাকলে কোনো ভয় নেই আর বিদেশ যদি আসেন বাড়িতে স্ত্রী আর ছেলে মেয়ে ছেড়ে তাহলে দুশ্চিন্তা হয় যে ওদেরকে ছেড়ে আসলাম বেশি কিছু খরচ খরচ দিয়ে আসতে পারলাম না আর তারপরে যুবতী স্ত্রী নাবালক ছেলে মেয়ে ওদের লেখাপড়ার কি হবে ওদের কে যত্ন করবে ওদের কে দেখাশোনা করবে এসব চিন্তা হয় না হয় না এগুলো পার্থিব চিন্তা আল্লাহ বলছেন যে তোমার মত যদি চলে আসে দিনের উপর অটল থাকা অবস্থায় এই দুশ্চিন্তাও নেই আমার স্ত্রীকে কে দেখবে বিধবা হলে আর আমার ছেলে মেয়েকে কে দেখবে এতিম হলে আর আমার সংসার কে দেখবে আমার টাকা পয়সার কি হবে জমি জায়গার কি হবে ওলা হমে হাজার কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই সামনের দিকে না ভয় আর পেছন দিকে যাদেরকে ছেড়ে গেলাম তাদের জন্য দুশ্চিন্তা কিন্তু শর্ত হচ্ছে আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে সন্তুষ্ট চিত্তে এবং তার সাথে সাথে ইস্তেকামা অটলতা লাগবে দিনের ওপর সরল পথে সেরাতে মোস্তাকিম অবিচল থাকতে হবে ডানেও না বামেও না ডানেও শয়তান বসে আছে বামে শয়তান বসে আছে কোন দিকে ধর্মের নামে শয়তান বসে আছে শিরবিদাত করাবার জন্য আর কোন দিকে দুনিয়ার বিভিন্ন পাপ সামাজিক পারিবারিক আর্থিক বিভিন্ন পাপে জড়িয়ে দেওয়ার জন্য আপনাকে শয়তান ওত পেতে বসে আছে সমস্ত পাপ থেকে নিজেকে যদি বাঁচিয়ে রেখে দিনের উপর অটল থাকতে পারেন তাহলে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই এই মর্মে সুরায় ফুসালাতে বিস্তারিত এর ফজিলত রয়েছে দিনের উপর যারা অবিচল অটল তাদের ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে সময়ের স্বল্পতার জন্য সে আয়াতের তাফসির আর করছি না সুফিয়ার বিন আবদুল্লাহ সাকাফি রাজি আল্লাহ তালান একজন সাহাবি নবী করিম সাল্লামে তিনি বলছেন যে আমি একবার রসুল্লাহ বললাম যে ইয়া আল্লাহ কল্লিফিল ইসলাম কৌলান আমার এই মুসলিম জীবনে আমাকে একটা কথা শিখিয়ে দেন এমন একটা কথা শিখিয়ে দেন গুরুত্বপূর্ণ কথা লা আসাল আনু আহাদান বা দেখা আপনার পরে আর কাউকে যেন জিজ্ঞাসা করা না লাগে আমাকে শর্টকট কথা বলে দেন সংক্ষিপ্ত কথা বলে দেন যেটা দিয়ে আমি আমার দিনের উপর কায়েম থাকতে পারি নবী করিম তাকে মাত্র দুটি কথা বলেছিলেন যে দুটি কথা এই দুটি আয়াতের সুরায় ফুসালাত আয়াত নম্বর ত্রিশ এবং সুরায় আকাফের আয়াত নম্বর তেরোতে রয়েছে রব্বন আল্লাহ বললেন কুল তুমি বলো আমান্ত বিল্লাহ আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছি আমি ইমানদার মানুষ বিশ্বাসী অবিশ্বাসী নয় আমি সন্দেহ করি না আল্লাহ এবং তার অসুস্থ যা বলেছেন তাতে আমি ইয়াকিনের সাথে বিশ্বাসী এই বিশ্বাসের সাথে মাস্তাকিম তারপর এর উপর অটল হয়ে থাকো আপনার যেমন যেই বিশ্বাস নিয়ে রমজান মাসে ইবাদত বন্দী করেছেন লাইলাতুল কাদারে হাজার মাসের চাইতে বেশি সব পাবো যে বিশ্বাস নিয়ে আমল করেছেন যদি আমি তারাবি পড়ি আমার অতীতের কোন খাতা মাফ হবে যে বিশ্বাস নিয়ে বাদবন্দি করেছেন যে সে আম রোজা রাখলে অতীতের কোন খাতা মাফ হয়ে যাবে রমজান মাসে রোজা রাখলে হ্যাঁ স্পেশাল জান্নাতের গেট রয়েছে রাইয়ান সেখান দিয়ে প্রবেশ করবো যে ইয়াকিনের সাথে আপনি রোজা এসব বন্দী করেছেন সেই রকমই ইয়াকিন রাখবেন যে আপনি আল্লাহর সব সময় গোলাম রমজান মাসের পরে বাকি এগারো মাস যে রয়েছে বারো মাসের মধ্যে তাতেও আপনি ওই রকমই গোলাম যেমন রমজান আছে আল্লাহর গোলাম সহি মুসলিমের হাদিস এটি আমান্দবিল্লা আল্লাহর প্রতি বিশ্বাসী এবং দিনের পর অবিচল সহজ কথা অর্থাৎ আপনাকে জান্নাতে যেতে হয় আল্লাহর প্রতি বিশ্বাসী হন আল্লাহ আল্লাহ প্রতি বিশ্বাসী হওয়া মানে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের প্রতি যেমন বিশ্বাসী হবেন তাদের কথাগুলো বিশ্বাসী হবেন আমি আপনাকে বিশ্বাস করি আপনার কথা বিশ্বাস করি না এটা চলবে দুনিয়াতে চলে যদি কাউকে বলেন যে ভাই আপনাকে আমি বিশ্বাস করি তাহলে আমি একটা কথা বলছি আপনাকে এই কথা আপনার বিশ্বাস করি হাসবে না লোকে হ্যাঁ জীবন খুব খুব বলছে আপনাকে বিশ্বাস করি আবার একটা কথা বলছি এটাই বিশ্বাস কোথাও এটাই বিশ্বাস করে হ্যাঁ আল্লাহর প্রতি ইমান মানে এই না যে আল্লাহ সত্তার প্রতি ইমান আল্লাহ আছেন আল্লাহ এক হ্যাঁ না আল্লাহর প্রতি বিশ্বাস মানে আল্লাহ রব্বুল আলমিনের নামের প্রতি বিশ্বাস গোনাবলের প্রতি বিশ্বাস তার রঘুবুয়াতের প্রতি বিশ্বাস তার অলুহিয়াতের প্রতি বিশ্বাস তার আদেশ নিষেধের প্রতি বিশ্বাস তিনি যা সংবাদ দিয়েছেন তার প্রতি বিশ্বাস তিনি যা হুকুম করেছেন তার প্রতি বিশ্বাস তিনি যা নিষেধ করেছেন তার প্রতি বিশ্বাস বিল্লাহ যখন বিশ্বাস হয়ে গেছে সুতরাং এর উপর অবিচল হয়ে যাও অটল থাকো পৃথিবীর কোন শক্তি সেখান থেকে যেন সরাইতে না পারে তোমাকে ডানে বামে বক্র পথে না নিয়ে যেতে পারে না মানুষ শৈতান না জিন শৈতান তোমাকে বাঁকা পথে নিয়ে যেতে পারে নবী করিম সাল্লা সাল্লামের আমল স্থায়ী হইত সিজনাল হইত না আর আমলের ক্ষেত্রে মনে রাখবেন যে আমল কিছু রয়েছে ফরজ যেগুলো সম্পর্কে প্রত্যেক ব্যক্তিকে জবাব দিতে হবে আপনার আমলের জবাব আপনাকে দিতে হবে আমার আমলের জবাব আমাকে দিতে আপনাকে দিতে হবে না সুতরাং আমার পিছনে লেগে আপনার লাভ নেই আর আপনার পিছনে আমার লেগে লাভ নেই আপনি নিজের চরকায় তেল দেন হ্যাঁ কি ফরজ নামাজ পড়ছে পড়ছে না আপনি আগে ঠিক করুন আপনার ইসলামিক লাইফটাকে ইসলামিক লাইফ বানান তারপরে দাওয়াত দেবেন সেটা আলাদা কথা কিন্তু না নিজের বড় বড় দোষ নজরে আসে না আর কারো ছোটখাটো দোষ নজরে আসছে এই যে চরিত্র এটা আমি অনেক ব্যাপক কথা একটা বলছি আজকাল মানুষের ব্যক্তি জীবনের সংশোধন নেই সরকার কি করছে আরে কি হচ্ছে সৌদি আরবে আরে কি হচ্ছে কাতারে কি হচ্ছে এইসব আরব দেশে এগুলো নিয়ে মেতে আছে সুব হ্যাঁ এগুলো নিয়ে মেতে আছে আপনাকে জিজ্ঞেস করা হবে ধরেন আপনি আমি দুনিয়া থেকে চলে গেলাম কেমন আল্লাহ জিজ্ঞেস করবেন আপনাকে যে তুমি তো সৌদি আরবে থেকেছ সেখানে কি হয়েছে জবাব দাও জিজ্ঞেস করা হবে নাকি তো কত মূর্খ আমরা যে এমন কিছু সম্পর্কে আমরা পেরেশান সময় এবং মস্তিষ্ক চিন্তা চেতনা এবং যে ক্ষমতাটা রয়েছে শারীরিক মানসিক সমস্ত ক্ষমতা লাগিয়ে দেয় অথচ এক পয়সার লাভ নেই আর একটা নেকিরও লাভ নেই কোনো লাভ নেই মহান আল্লাহ স্পষ্ট এই বিষয়টি কোরআনে করিম একাধিক জায়গায় বলেছেন তিলকা অম্মতুল কাদ খালাক অমুক কেমন ছিল আব্দুল কাদের জিলানি কেমন কেমন ছিলেন খাজা মহিনুদ্দিন কেমন ছিলেন আরে ভাই সে ভালো ছিলেন তাতে আপনার লাভ কি আর মন্দ ছিলেন তাতে আপনার লস কি এগুলো নিয়ে অনেকে ব্যস্ত না কোনো লাভ নেই তাকে আল্লাহ যদি সবচেয়ে বড় বলি মানে নবীর চাইতে বাড়িয়ে দেন তাতেও আপনার লাভ নেই আর তাকে কমিয়ে দিয়ে আপনার লাভ নেই আর তার সম্পর্কে মন্তব্য ইতিবাচক করেও লাভ নেই আর নেতিবাচক করেও লাভ নেই তিলকা উম্মতুন কাদ খালাত তারা চলে গেছে কোন দেশ হোক সমাজ হোক ব্যক্তি হোক গোষ্ঠী হোক তারাও চলে গেছে তিলকা উম্মতুন কাদ খালাত ওরা এক জাতি ছিল গোষ্ঠী ব্যক্তি ছিল দল ছিল চলে গেছে লাহা মা কাসাবাত তারা যা করেছে তা পেয়ে গেছে ওয়ালাকুম মা কাসাবতুম তোমরা যা করেছো তা পাবে তোমরা ভালো করে শোনেন কোরআনের কথা কি বলছে আল্লাহ তোমরা যা করেছ ওয়ালাকুম মা কাসাবতুম তোমাদের কর্মের ফল তোমরা পাবে আপনি কি করলেন এটা দেখেন অমুক লোকটি ভালো না সবসময় তার চরিত্র এরকম হ্যাঁ ও হচ্ছে বদমেজাজ হ্যাঁ ও শুধু মানুষের সাথে এরকমই করতে থাকে এগুলোতে যথেষ্ট আমাদের সবাই দিয়ে দেয় সেটা ফেসবুকে হোক অথবা হোয়াটসঅ্যাপে হোক অথবা অন্য কোথাও হোক অথবা কোন একটা বৈঠকে হোক আরে ও এই করলো সেই করলো জানেন আরে ও জানেন জানেন ও এইরকম করে আরে ভাই ওই রকম করলো ও আল্লাহ কাছে জবাব দিন আপনার তাতে কি আপনি কি করলেন সেটা দেখেন এমন এমন কাজে নিজেকে এঙ্গেজ করে দিয়েছে আজকালকার মুসলিমরা যারা কিছু ভালো আমল করে তাদের অবস্থা বলছি এমন কাজে নিজেকে ব্যস্ত করে দিয়েছে যে কোন লাভ নেই বরং নিজের জন্য বিপদ টেনে নিয়ে আসবে এগুলি তাদের বলছিলাম নবী করিম সাল্লা সাল্লামের আমল ফরোজ আমল আর ফরজের পরে বাকিটা হচ্ছে কি হ্যাঁ নফল সে নফলের মধ্যে কিছু সন্ন্যাত কিছু নফল কিন্তু এমনি প্রথম ভাগ হচ্ছে ফরজ অজেব আর তারপরে হচ্ছে নফল যেগুলোর মধ্যে কিছু সন্ন্যাত আছে কিছু সন্ন্যাত না এমনি নফল আছে জি হ্যাঁ অতিরিক্ত আমল করলে পাবেন কিছু না করলে কোনো গুণা নেই আর ফরজ অজেব সম্পর্কে জবাব দিতে হবে ঘাটতি ছিল না রমজান মাস রমজান একই রকম তাদের কোয়ালিটি ছিল তারপরে নফলের পালা আসছে নফলের ক্ষেত্রে নবী করিম কেরামদের আদর্শ এইরকম নয় যে নফলগুলি শুধু রমজানেই সীমিত আর এগারো মাস নফল নেই এরকম নয় সন্নত মুস্তাহাব কাজগুলি নেকির আমলগুলি যেগুলি ফরজ মানে সন্নত মুস্তাহাব না ফল সেগুলি শুধু রমজান মাসে আর বাকি সময় নয় এরকম ছিল না মনে রাখবেন কিন্তু আমাদের অধিকাংশ মুসলিমদের যারা পাঁচাত্তর নামাজি তাদের আলহামদুলিল্লাহ ফরজটা ঠিক আছে নফলের ক্ষেত্রে তাদের নফল অধিকাংশ নফল আমলগুলি রমজানের সাথে সীমিত কোরআন তেলাওত রমজানের সাথে সীমিত তারাবি শুধু রমজান মাসে এগারো মাস এ একটা রাতেও তার তৌফিক হইল না যে একদিন তাহাজুদ পড়ি আল্লাহর সাথে সম্পর্ক করি হ্যাঁ রোজা সিয়াম শুধু রমজান মাসের সাথে সীমিত এগারো মাস চলে গেল কোন একটি সিয়াম সন্নত মুস্তাব নফল রোজা রাখার তৌফিক হলো না এইরকম আমল ছিল না সৈনবী করিম সাল্লামের সাহাবাই কেরামদের এই মর্মে বেশ কিছু হাদিস আছে হাদিসের দু একটি বাক্য আপনাদেরকে শোনায় মায়াসারদি আল্লাহ থেকে বর্ণিত জিজ্ঞেস করা হয় আমালে আহাব্বইল আল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি কোন ধরনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহ বেশি ভালোবাসেন বললেন আদুয়া আল্লাহ যেই নফল সুন্নত আমলগুলি স্থায়ী হয় যদিও পরিমাণ কম যদিও পরিমাণ কিন্তু স্থায়ী পাঁচ অক্ট নামাজে বারো রাকাত অথবা দশ রাকাত সন্ন্যত পড়ছেন হ্যাঁ কম পরিমাণের দিক থেকে বেশি নাকি সারা দিনে বারো রাকাত বা দশ রাকাত কি পড়ছেন সোননাথে রাতে পড়ছেন নামাজের ফরজ নামাজের আগে বা পরে বেশি না কম কম কিন্তু নবী করিম আমল হতো স্থায়ী এমন নয় যে কিছুদিন দিনে একশো রাকাত করে নামাজ আর কিছু সময় এমন গেল যে শুধু কোন রকম ফরজ আদায় করছে সন্ন্যত নেই এরকম নয় আসলে নবীলাম সাল্লাম যখন আমল করতেন আমলকে স্থায়ী করার চেষ্টা করতেন ইস্তেকফার তবা ইস্তেকফারিকে নেন এই হাদিসের আলোকে আমাদের অনেকে আছেন ভালো আমল করেন আর এটা দিনদার ধার্মিক ভাইদের জন্য বলছি বেদিন বা ওই যারা ফরজ অজেবে ঘাটতি রাখে তাদের জন্য বলছি না মাঝে মধ্যে মাসা আল্লাহ দিনে দু চার আজকে পাঁচশো বার ইস্তেকভার পড়েছে উদাহরণস্বরূপ বলছি বা একশো বার পড়েছে ইস্তেকভার করেছে আজকে আমি সুহান আল্লাহ আহমদেহি একশো বার বা দুশো বার পড়েছি সুহান আল্লাহ আহমদি সুহান আজিম আজকে একশো বার পড়েছি একশো বার পড়েছে আজকে ভালো কথা কাজটা তো ভালো তাই না আর বাকি গোটা মাসের উনত্রিশ দিন দশ বারো বড়ি নেয় এটা নবী সালাম সাহাবাই কালামদের আমলের তরিকা ছিল না তাদের তরিকা ছিল প্রতিদিন কিছু না কিছু হ্যাঁ সন্ন্যত নফল আমল থাক প্রতিদিন কিছু না কিছু সন্ন্যত নফল আমল থাকবে উমল মামিন আল্লাহ জিজ্ঞাসা করে একজন তাবি আমল নবী আমল কেমন ছিল আমলের কোয়ালিটি হালকানা মিনাল আয়ামে বিশেষ কোন দিনকে খাস করে ওই দিনে অনেক বেশি এবাদবন্দি যেমন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে বিদাতপন্থীদের আমলের কোয়ালিটি সারা বছর কিছু নেই এক রাত সবিনা পড়া শুরু করলো কি বলে সবিনা বলে না সারা রাত চলছে সারা রাত চলছে আর একটা নাম হচ্ছে সাব্যেদারি সাংগঠনিক সাব্যেদারি বুঝেন বুঝেন না সংগঠন লোকদেরকে সারা রাত জাগাচ্ছে সারা বছর দুই রেখাতও তাহাজুদ নেই দুই রেখাত বেতরের সাথে যে পড়বে ফজর আগে কোনোদিন না সারা বছর গোটা এক রাত সব বেদারি করাচ্ছে এগুলো বিদাতিদের কোয়ালিটি এগুলো কিন্তু নবী করিম সাল্লাম সাহাবাই কেন্দ্র আমলের কোয়ালিটি শোনেন কোন বিশেষ দিনকে খাস করতেন যেই দিনগুলি খাস আছে সেগুলি যেমন লাইলাতুল কাদা সেগুলি ছাড়া কোন একটা দিনে বৃহস্পতিবার রাত বা জুমার রাত এই যে রাতকে আজকের রাত জুমার রাতে বিশেষভাবে লম্বা ইবাদত করতেন হ্যাঁ সোমবারের রাতে বেশি করে ইবাদত করতেন এরকম ছিল নবী জিজ্ঞাসা করলেন একজন তাবেই মা আয়সা আল্লাহ তালাকে তিনি বললেন লা নবী সাল্লাম কোন একটি দিনকে খাস করতেন না যেমন বিদ্যার্থীদের আমলের কোয়ালিটি হ্যাঁ সবে কি সবে মেরাজ সাতাইশে রজ সারা রাত এবাদত বন্দীগী চলছে এরকম করেছেন নবী সাল্লাম এই প্রশ্নে কি এটা জিজ্ঞেস করা হয় নাই অবশ্যই জিজ্ঞেস করা হয়েছে সবে বারাত পনেরো সাবান রাতে চলছে সারাদিন রোজা রাখলো আর সারা রাত নফল পড়বে আর দলে দলে কবর জিয়ারত করবে এই রকম আমল কি উল্লাস খাস করে করেছেন জিজ্ঞাসা করলেন উত্তরে বলছেন মা এসে বলছেন কানা আমালহু দিমা রসুল্লাহ আমল ছিল স্থায়ী যে আমলটা করতেন কন্টিনিউ করতেন স্থায়ী করে যেতেন যে আমলটা শুরু করেছেন বারো রকাত বা দশ রকাত সন্ন্যত পড়ছেন পড়ে যাচ্ছেন সোমবার বৃহস্পতিবার রোজা রেখে যাচ্ছেন প্রতি সোমবারে বৃহস্পতিবার বৃহস্পতিবার রোজা রাখছেন তাহাজ ধরেছেন তো প্রতি রাতে তাহাজ পড়ছেন এগুলো স্থায়ী আমল স্থায়ী আমল ফরজ আমলের সাথে সাথে নফল আমল বলি এটি হচ্ছে সওয়াল মাস আজকে সওয়াল মাসের বারো তারিখ চলে গেল তেরো তারিখের রাত এই সওয়াল মাসে নফল সে আম রয়েছে এই নয় যে রমজান মাসের আমার রোজা শেষ হয়েছে মানে আর সারা বছর রোজা নেই না মাঝে মাঝে রোজা আমার আছে তার মধ্যে একটি হচ্ছে সওয়াল মাসের এই ছয়টি রোজা স্মরণ করিয়ে দিচ্ছি সহি মুসলিমের এই হাদিস হাদিস নম্বর এক হাজার নয়শো চুরাশি নবী মোহাম্মদ রসুল্লাহাম থেকে আবু আনসারি রাজি আল্লাহ তালানো বর্ণনা করছেন বলছেন রসুল্লাহাম যে মানসামা রামাদান যেই ব্যক্তি রমজান মাসের শ্যাম পালন করলো রোজা রাখলো সুম্মা আতবাহ সিক্তামিন সওয়াল আর তারপরে ছয়টি সওয়াল মাসের আম পালন করলো রোজা রাখলো ছয়টি রোজা রাখলো এখন মাত্র বারোটি গেছে এখনো রাখতে পারবেন ছয়টি দিন হ্যাঁ এই ছয়টি রোজা রাখলো যদি এই ছয়টি রোজা রাখে রমজান মাসে রোজা রাখলো এই ছয়টি রোজা রাখলো কানা কাছে আমার মিদ্যাহার কি পাবে তার জন্য সবাব হবে নেকি হবে সারা জীবন আম পালনের রোজা রাখা কিভাবে রমজান মাসের তিরিশ উনত্রিশ হলো তিরিশে সব দেবেন আল্লাহ করেছেন উনত্রিশ আমরা তো করিনি না আমরা করেছি নাকি সুতরাং উনত্রিশও যদি হয় তো তিরিশেরই সব পাবো আমরা আমরা প্রস্তুত আছি তিরিশ আল্লাহ যদি তিরিশ মাস করতো আমরা তিরিশ আল্লাহ আমাদের কিছু ডিসকাউন্ট দিয়ে দিলেন তাই না উনত্রিশের চাঁদ হয়ে গেল তিরিশ ওইদিকে হইল আর ছয় কত হইল ছত্রিশ ছত্রিশে দশ দিয়ে দেন কত হবে তিনশো ষাট আর বছর কত দিনে তিনশো ষাট করছেন কেউ যদি নেকি করে তাহলে তার জন্য দশ গুণ রয়েছে এটা মিনিমাম কম পক্ষে দশ গুণ রয়েছে তাহলে ছত্রিশ দশে তিনশো ষাট হয়ে গেল প্রতি বছরে যদি আপনার লাইফে এই অভ্যাস করে নেন ভালো অভ্যাস এবাদতি জিন্দগি রমজান মাসের শ্যাম পুরো পালন করলেন তিরিশ উনত্রিশ তারপরে ছয়টি রোজা রাখলেন তিনশো ষাটটি রোজার শ্যামের সবাব পেলেন আপনি এইভাবে সারা জীবনের যেন আপনি কি করছেন শ্যাম পালন করছেন রোজা রাখছেন এই রোজার শ্যামের নেকি পেতে থাকলেন আল্লাহ রবাহ নেক আমলে অংশ নেওয়ার তৌফিক দান করেন তাহলে আমাদের নফল ইবাদত বন্দীগী শেষ হয়ে যায়নি নফল ইবাদত বন্দীগীর মধ্যে হচ্ছে ফরজ অনেকে মনে করেন যে তারাবি পড়ে নিয়েছি আর আল্লাহ যদি করে তো আবার যখন রমজান আসে আবার তারাবি পড়ব তাই না এটা তো অনেক লোকেরই কথা অনেকে জানার পরে এরকম কথা বলেন যেটা হচ্ছে তারাবি সেটি হচ্ছে তাহাজ রমজান মাসের তারাবি শেষ হয়েছে কেয়ামে রমজান শেষ হয়েছে কিন্তু কেয়ামুল্লাইল তারাবি তো শেষ তাহাজ তো শেষ হয়নি তার শেষ হয়েছে হ্যাঁ তারাবি এবং তাহাজ ফজিলতে পার্থক্য আছে না না একই নামাজ পার্থক্য হচ্ছে যে রমজান মাসের এই নামাজ এই সলাদ জামাত সহকারে পড়া সন্ন্যত নবী করিম তিন দিন পড়েছেন এবং তার উমার রাজি আল্লাহ তিরিশ দিন এই জামাত কায়েম করেছেন সুতরাং রমজান মাসের এই নামাজটি এগারো রাখাত নামাজ জামাত সহকারে পড়া উত্তম সন্ন্যাত আর বাকি এগারো মাসে প্রতিটি রাতে আপনি এত সংখ্যায় আট দিন এগারো রাখাতে আপনি নামাজ পড়বেন যার নাম হচ্ছে তাহাজুদ বা কেয়ামুল্লাইল বা সলাতুল্লাইল এই মর্মে সহি মুসলিম হাদিস আছে পেনবী মোহাম্মদ রসুল্লাহ থেকে আবহাওয়া রাজি আল্লাহ তালান বর্ণনা করছেন আফদাল শ্যামে বাদা রমজানা সোম শাহরিল্লাহিল রমজান মাসের রোজার পরে সবচেয়ে বেশি উৎকৃষ্ট রোজা হচ্ছে হ্যাঁ মাসের রোজা মহরম মাসে কোন রোজা দশই আশুরা দশই মহরমের রোজা যার সাথে একটা লাগাতে হবে আরো নয় এবং দশ কারণ ইহুদিদের বিরোধিতা করা হচ্ছে নবী করিম সাল্লামের নির্দেশ এটা হচ্ছে সবচেয়ে উত্তম রোজা কিসের পরে রমজান মাসের রোজা শ্যামের পরে নামাজের ক্ষেত্রে সলাতুল্লাহ পরে ফরজ নামাজের নামাজ সতেরো নামাজ যে ফরজ এর পরে উৎকৃষ্ট নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ নামাজ হচ্ছে সলাতুল্লাহ রাতের নামাজ রাতের নামাজ মানে কোন নামাজ তাহাজুদের নামাজ এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা যদিও কিছু আলেমরা এই হাদিসের ব্যাখ্যা বলে সলাতুল্লাহ রাতের নামাজ মানে ঈশান নামাজ হ্যাঁ রাতের নামাজ মানে ফজর নামাজ এই ব্যাখ্যাগুলি করেছেন কিন্তু এই ব্যাখ্যা দুর্বল সঠিক হচ্ছে সলাতুল্লাইল হচ্ছে কেয়ামুল্লাইল হ্যাঁ বা তাহাজুদের অপর নাম তাহাজুদ হচ্ছে সবচেয়ে উত্তম নামাজ আপনার রমজান শেষ হয়েছে আপনার কেয়াম তারাবি শেষ হয়েছে আপনার রমজান মাসে শ্যাম রোজা শেষ হয়েছে কিন্তু বাকি সোমবার বৃহস্পতি রোজা শেষ হয়নি মাসে তিনটা রোজা শেষ হয়নি তারপরে আপনার এই মাসে রোজা আছে এইরকম মহরমের মাসে রোজা শেষ হয়ে যায়নি আসছে তারপরে তাহাজুদ তাহাজুদ আসছে ফরজ নামাজের পরে সুতরাং এগুলোতে অংশ রাখবেন তাহাজুদের যে কত ফজিল সুরাই বনি ইসরাইল যার অপর নাম সুরাতুল ইসরা তার উনআশি নম্বর আয়তে মহান আল্লাহ তাহাজুদ ফরজ ছিল তারা বলছেন যে তোমার জন্য এটা অতিরিক্ত নির্দেশ যে তোমাকে বাধ্যতামূলক তাহাজুদ পড়তে হবে আর আরেক দল বলছেন যে নাফেল আতাল্লাহ মানে নফল নামাজ ফরজ নাই তাহাজুদ বরং নবী করিম সাল্লাহামের ওপর সুন্নত ছিল আর অম্মতের জন্য সুন্নত এই তাহাজুদের অনেক ফজিলত রয়েছে তাহাজুদ পড়লে যে তার উপকারিতা রয়েছে তার কিছু কারিতা এই হাদিসটিতে রয়েছে যেটা আপনাদেরকে শোনেন আবু আবু আল্লাহ তালানো থেকে বর্ণিত রসুল্লাহাম বলেন আলাইকুম বিয়ামিল্লাই তোমরা তাহাজুদকে আঁকড়ে ধরো তাহাজুদ পড়ো তোমরা তোমাদের পূর্বে যত নেককার মানুষরা ছিল সলেহীন অলি আউলি আল্লাহ নেক বান্দারা ছিলেন আম্বিয়া রসুলগঞ্জ ছিলেন তাদের অনসারীরা ছিলেন সৎকর্মশীলরা তাদের এটি উত্তম চরিত্র তাহলে এই তাহাজুদ পড়লে আপনি যেন উত্তম চরিত্র গ্রহণ করলেন কার আম্বিয়া রসুলগণের সিদ্দিকিন সোহাদা এবং সলেহিনের সুতরাং তাতে একটা অংশ রাখার চেষ্টা করেন ওয়াহুয়া করবাতন এলা রব্বেকুম একটি একটা হয়ে গেল গুণ তাহাজুদের যে তাহাজুদ পড়া কার চরিত্র আল্লাহ নেক বান্ধব যুগে যুগে আল্লাহ নেক বান্ধবের চরিত্র রাতে লুকিয়ে লুকিয়ে তারা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে আপনিও তাই করুন দুই নম্বর তোমাদের রবের সান্নিধ্য লাভ হবে তাহাজুদের মাধ্যমে শুধু ফরজ দিয়ে যথেষ্ট মনে করলে হবে না এই তাহাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে আল্লাহ নিকটবর্তী হতে পারবে আল্লাহ রব্বুল্লাহের কাছে মোস্তাজাব দাওয়া হইতে পারবে হতে পারে যে তোমার দোয়া আল্লাহ কবুল করেন এবং অনেক তাহাজুদ গুজারদেরকে দেখা গেছে যাদের রুজি হালাল যারা শিখ মুক্ত যারা জালেম নাই তাদের দোয়া কবুল হয়ে থাকে সুতরাং তাহাজুদ পড়ার মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভের চেষ্টা করুন তিন নম্বর উপকারিত মাকফারাত তাহাজুদ পড়লে গোনা খাতা মোচন হয়ে যায় কারণ আমার প্রতিদিন ভুল ভ্রান্তি মোচন হয়ে যাচ্ছে অন্যায় সব মাফ হয়ে যাচ্ছে ও আর চার নম্বর উপকারিতা হচ্ছে যে পাপাচার থেকে এই তাহাজুদ বিরত রাখে মানুষ এমনিতে ফরজ চলা মানুষকে গোনা থেকে বিরত রাখে আর তারপর অতিরিক্ত এটা অধিক হ্যাঁ, আর কি প্রোটেকশন সুরক্ষার ব্যবস্থা তাহাজুদের মাধ্যমে মানুষ পাপ মুক্ত হয় পাপে বাধা সৃষ্টি করে তাহাজুদ দেখেন মানসিক বাধা একটা আমি অক্ত নামাজ পড়ছি ফজরের নামাজ পড়ছি আমি ঘুম ছেড়ে কত মাত্র এক দুই ঘন্টা ঘুম হইলেও ফজর পড়ি আমি এতেই তো অনেকটা গোনা থেকে আপনি বেঁচে থাকবেন তাই না যারা ফজর পড়ে তাদেরকে এইভাবে আল্লাহ গোনা থেকে বাঁচান তারপরে যারা তাহাজুদ পড়ে এত ছোট রাত তারপরে ফজরও পড়ি আবার তার এক ঘন্টা আগে উঠছে বা দুই ঘন্টা আগে উঠছে আমি তাহাজুদও পড়ি আর আমি গুণা করব। আমি অন্যায় কাজ করব। আমি হারাম খাবো আমি সুদ খাবো বেইমানি করবো আমি মিথ্যা কথা বলবো সুহান আল্লাহ এইভাবে অমান হা হাতুল্লিল ইসমে গুনা থেকে বিরত রাখবে আপনার তাহাজুদ কয়টি গুণ হইল চারটি না এ চারটি সহি সনদে গণিত পাঁচ নম্বর যেটা তার সনদ দুর্বল উপকারিতা সেটা হচ্ছে মাত্রাদাতনলিদায় আনিল জাসাদ শরীরের ব্যাধিকে বিতাড়িত করবে তাহাজুদ শরীরের রোগ কে কি করে বিতাড়িত করে রোগ মুক্ত করে এই বাক্যটি সম্পর্কে আল্লাহ রাহেমাল্লাহ বলেছেন যে হাদিস বা এই অংশটুকু সহি নয় মুসনাদ আহমদ তিরমিজি মোস্তাদ রাখ হাকিম বা এই হাকিতে এই হাদিসটি রয়েছে এবং হাদিস সহি যেসব নফল এবদবন্দি করে তার মধ্যে মাসে তিনটি করে রোজা রাখা চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো এই যদি রোজা রাখেন তিনটি তার তিন দশে কত পাওয়া যাবে তিরিশ তাহলে প্রতি মাসে এগারো মাস ধরে যদি তিনটার করে রোজা রাখেন তাহলে সারা বছরের অতিরিক্ত হইল হলো না হলো না হ্যাঁ হলো না হলো না তাহলে যদি আপনি বাঁচেন ধরেন ষাট বছর ষাট বছর পঞ্চাশ বছর যদি রোজা রাখতে পারেন পঞ্চাশ বছর যদি রোজা রাখতে পারেন তাহলে অতিরিক্ত পঞ্চাশ হ্যাঁ আর নেন পঞ্চাশ বছর রোজা রেখে আরো সারা জীবনের রোজার আপনি সব পঞ্চাশ সারা জীবনের স্বভাব আপনার আপনার শুধু তিন দিনের সব না গোটা আপনার লাইফটাই যেন আপনার রোজার এতে একটা লাইফ হলো পঞ্চাশ বছরের আর আরেকটা হলো রমজান প্লাস ছয় মাসের ছয় দিয়ে তাহলে পঞ্চাশ বছরের রোজা আপনাকে কত বছরের মানুষ বানিয়ে দিল আমলের ক্ষেত্রে একশো বছর বানালো না বানালো না না বুঝলেন না আমার কথা বুঝেছেন জি হ্যাঁ মনে রাখবেন এই নফল আমলগুলি তখনই কাজে আসবে যখন আপনার ফরজ ঠিক থাকবে যখন আপনার ফরজ ঠিক থাকবে আগে ফরজটা ঠিক রাখবে ফরজ ছাড়া আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় দেয় ফরজ ছাড়া আল্লাহকে রাজি করা যায় না ফরজ নেই নফলের পাহাড় রয়েছে কখনো মুক্তি পাওয়া যাবে না তখনো মুক্তি পাওয়া যাবে না এই উদাহরণটি আমি প্রায় দিতে থাকি কারণ আপনার ডিউটি করে ভালো করে বুঝেন সৌদি আরবে ডিউটি করেন আট ঘন্টা হচ্ছে হ্যাঁ, আসল ডিউটি তাই না আর অতিরিক্ত আর চার ঘন্টা হচ্ছে হ্যাঁ ওভার ডিউটি ওভার টাইম ঠিক না কত বারো ঘন্টা হইলো এমন কোন কর্মচারী আছে এমন কর্মচারী আর এমন মালিক যে বলছে মালিক বলছে অথবা তার কর্মচারী কর্মচারী মালিককে বলছে যে আমি আট ঘন্টা ডিউটি করতে পারবো না কারণ আট ঘন্টা ডিউটিটা রোদরে পড়ে আর ওই বাকি যে চার ঘন্টা সন্ধ্যাবেলা শুরু হয় ওই চার ঘন্টা ওভার টাইমটা করে দেব এমন কোন মালিক পাবেন আর এমন কোন কর্মচারী পাবেন পাওয়া যাবে কি রাখবে না এক্সিট লাগিয়ে তাড়িয়ে দিবে তাড়িয়ে দেবে এইরকম লেবারের প্রয়োজনে যে বলছে আমি ওভার টাইম করবো কিন্তু আসল ডিউটি করবো না আপনাকেও রাখবেন আমাকেও রাখবে না কাউকে রাখবে না রাখবে নাকি ওই রকমই আল্লাহ রব্বুল এইরকম লোকদেরকে যারা রমজানের তারাবি একটি তারাবি ছাড়েনি এক ভাই বলছে ওকে কয়েক বছর আগের কথা বলছি কোন একটা বাজারের জন্য বলছি এসা পরে আমার এই বাজারটা করে দেবেন তো ও ভেবেছে যে এসা পার মানে তারাবির আগে হয়তো শেখ যেতে বলবে নাকি বলছে সাহেব আমি একটিও তারাবি ছাড়ি না আলহামদুলিল্লাহ আমিও তারাবি ছাড়ি না কি বলতে চাইছেন এতে যদি মনে করেন আমি তারাবি দিয়ে শুধু জান্নাতে যাব কিন্তু ফজর ঠিক নাই তাহলে আপনি ভুলে আছেন ঠিক কিনা হ্যাঁ আপনার ফজর সহ যদি তারাবি থাকে তাহলে কাজে আসবে কিন্তু ফজর নেই মাঝে মাঝে আর তারাবি একটিও তারাবি ছাড়েনি যেই লোকটি বলছে একটা তারাবি গত রমজানে ছাড়িনি ওকে জিজ্ঞাসা করে ফজর বলছে মাঝে মাঝে ফজরে উঠতে পারিনি বা উঠিনি জানা পাবে কখনো পাবে না ইসলামকে ভালো করে বোঝার চেষ্টা করে সহি মুসলিমের হাদিস হাদিস নম্বর তিনশো চুয়াল্লিশ আবু রাজি আল্লাহ তালাম থেকে বন্ডিত তিনি মোহাম্মদ রসুল উল্লাহ সাল বলছেন আসলাবাতুল খামস পাঁচ অক্ত সলাত পাঁচ অক্ত আগে পাঁচ অক্ত নামাজ সতেরো রাকাত নামাজ জুমা তো এলাল জুমা এবং প্রত্যেকটি জুমা গোটা বছরে যে বাউন্নটি সপ্তাহে বাউন্নটি জুমা রয়েছে আনুমানিক এই জুমা প্রত্যেকটি জুমা পাঁচ অক্ট নামাজ তারপরে জুমা না জুমা ঠিক থাকলে চলবে আজকাল সারা বিশ্বে মুসলিমদের অবস্থা হচ্ছে জুমা ঠিক আছে জুমা পড়া মুসলমান আর ঈদ পড়া মুসলমান ঠিক না তারাই পড়া মুসলমান এদের অভাব নেই হজ করা মুসলমান অভাব নেই ওমরা করা মুসলমান অভাব নেই মক্কায় হোটেল পাওয়া যাচ্ছে না এই দিয়ে জান্নাত পাওয়া যাবে না আর এই দিয়ে পৃথিবীতে খেলাফত পাওয়া যাবে না আর এই দিয়ে আল্লাহ পাকের সাহায্য আসমান থেকে নেমে আসবে না এই দিয়ে কখনো বিজয় আসবে না এজা যা নাসরুল্লাহ আলফা তো কখনোর বাস্তবায়ন হবে না ভালো করে ভালো করে শুনে রাখবে আগে আসলাতুল খামসু পাঁচ অক্ষর নামাজ ঠিক হবে তারপরে অল জুমা তুই আল জুমা তারপরে প্রত্যেকটি জুমা ও রমজান এলা রমজান তারপরে তিন নম্বরে প্রতিটি রমজান ঠিক থাকলো রমজান মাসে সেয়াম ফরজ ঠিক থাকলো তারপরে কেয়াম আর বাকি নেকামল ঠিক থাকলো চেষ্টা করলে এই যদি করো এইভাবে তোমার ইসলামটাকে বোঝো এবং পালন করো মোকা ব্যয় না হন না তাহলে এর মাঝে যে গোনাগুলি হবে পাপগুলি হবে সেগুলিকে মোচন করে দেবে পাঁচ অক্ত নামাজে পাঁচ অক্ত সালাতে জুমাতে আর রমজানে কি করবে এর মাঝের পাপগুলিকে মোচন করে দেবে মুছে ফেলবে শর্ত আছে এজাজ বাতিল কাবায়েরও যদি কাবিরা থেকে বেঁচে থাকা হয় কাবিরা গোনা থেকে যদি বেঁচে থাকা হয় তাহলে তাহলে এর মাঝের পাপাচার গুলি মোচন হয়ে যাবে তার মানে বোঝা গেল যে ছোট ছোট গোনাগুলি পাঁচ অক্ট নামাজের মাধ্যমে সাফ হয়ে যাবে হ্যাঁ জুমার মাধ্যমে সাফ হয়ে যাবে রমজানের শ্যাম ক্যামের মাধ্যমে গোফের আলহমা তাকাদ্দামিন অতীতের গোনা খাতা মাফ হয়ে যাওয়া মানে সাগিরা গোনাগুলি মাফ হয়ে যাবে তাহলে আগে আমাদেরকে পাঁচ অক্ত নামাজ ঠিক রাখতে হবে যেসব মুসলিমরা পাঁচ অক্ত নামাজে ঘাটতি করেন ফজর সবচেয়ে ভারী মনে রাখবেন যে এখনো মোনাফিকি আপনার অন্তর থেকে যায়নি আপনার আমল থেকে যায়নি আপনি আমলি নেফাক কপটতাই আছেন সুতরাং নেফাক মুক্ত না হলে কখনো জান্নাত পাওয়া যাবে না আল্লাহ রব্বুল যেন এইভাবে ইসলামকে বুঝার তৌফিক দান করে রমজান মাসের বহু সুন্নত নফল মুস্তাহ আমল শেষ হয়ে গেছে কিন্তু সারা বছর সব সময় বহু নেক আমলের রাস্তা খোলা আছে তার মধ্যে একটি হচ্ছে পাঁচ অক্ত সলাতের পরে যতগুলি জিকির আজকার আছে সবগুলি হেফাজত করা নিয়মিত যেমন রমজান মাসে জিকির আজকার করেছেন আপনি আজকার বাদর সলা হ্যাঁ পাঁচ অক্ত নামাজের পরে জিকির আজকার গুলি ওই রকমই সকাল সন্ধ্যার জিকির আজকার গুলি যেমন তসবি তাহলিল করেছেন ঠিক ওই রকমই তার মধ্যে একটি হচ্ছে তেত্রিশ বার সুহান বলা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার নিরানব্বই হলো আর একশো পুরা করবেন কি দিয়ে বলছেন আবু দাউদের হাদিস হাদিসটি সাহি যদি এই আমলটি নিয়মিত করতে পারেন অভ্যস্ত হয়ে যান আমি সালাতের পরে এই তসবি না করে উঠবো না আর যদি উঠেও যাই ইমার্জেন্সি অনেক সময় থাকে উঠে যেত আমাকে তাহলে আমি চলতে চলতে পুরা করে নেব ড্রাইভিং করতে করতে পুরা করে নেব হ্যাঁ যে কোনো অবস্থায় পুরা করব তারপরে কাজে লাগবো জবান অতক্ষণ পর্যন্ত মানুষের সাথে কথা বলায় ব্যস্ত হবে তখন পর্যন্ত এই জিকির আজকার গুলি আমি কমপ্লিট না করে এই এইরকম হয়ে যান আপনি তাহলে নবিসা বলছেন ফজিল জুনু বহু এই তসবি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর কালিমা তহিদ দিয়ে একশতবার পুরা করলে তার গোনাগুলি মাফ করে দেওয়া হবে মিসলা জাবাদিল যদিও তার গোনা সাগর মহাসাগরের যত ফেনা আছে যত ময়লা আবর্জনা আছে খড়কুটো আছে তার সমান হয়ে যায় কত বিশাল বিশাল সাগর মহাসাগর রয়েছে আর কত যে ময়লা আবর্জনা এতে আছে এত পরিমাণ যদি গোনা হয়ে যায় তবু মাফ হয়ে যাবে চিন্তা করুন তার এই আমলগুলিকে কন্টিনিউ করার চেষ্টা করবেন করে সকালে দুপুরে যখন ইচ্ছা যদি পারেন এই মাফ হয়ে যাবে কানাত সাগর মহাসাগরের ময়লা আবর্জনার মতো যদি তার গোনা থাকে বড় বড় অনেক পরিমাণে গোনা রয়েছে কিন্তু মনে রাখবেন কাবিরা গোনা হইলে তবা শর্ত রয়েছে কাবিরা গোনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এটা হচ্ছে আলোচনা জামাতের আকিদ আমল এইরকমই দিনে একশো তোবার করে কাদির পড়া সেই বোখারি মুসলিম হাদিস রয়েছে এর উপর আমল করলে দশটি গোলাম স্বাধীন করার সব পাবেন একশোটি নেকি লিখা হবে একশোটি গোনা মাফ করা হবে শয়তান থেকে সারাদিন সুরক্ষিত থাকবেন আজকাল জিন শৈতান আর মানুষ শয়তান আমাদের অনিষ্টের জন্য লেগে আছে লেগে আছে জিন শয়তান মানুষ শৈতান থেকে যদি হেফাজতে থাকতে চান তাহলে একশতবার এই কালেমা তহিদুল্লাহ পড়তে আট থেকে দশ মিনিটের বেশি লাগবে না এটুকু কাজ করেন মোবাইল নিয়ে কত ঘন্টার পর ঘন্টা নেট নিয়ে বসে থাকছেন আল্লাহর কাছে কি হিসাব দেবেন যে আট দশ মিনিট আমি জিকির আজকার করতে পারিনি আর মোবাইল আমার দিনে পাঁচ ঘন্টা থেকে দশ ঘন্টা মোবাইল ইউজ করেছি জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন এবং আল্লাহ পাক বিনা হিসার আমাদেরকে জান্নার দান করেন এছাড়া আস্তাক ফিরুল্লাহ সম্পর্কে এটা দিয়ে শেষ করছি কারণ আমাদের ভুল ভ্রান্তি হতে আছে আস্তাক ফিরুল্লাহ এই মুস্তাদার আছে আল্লাহ সিলসিলা দুই হাজার সাতশো দুই হাজার সাতশো নম্বর বলেছেন যদি কেউ এই ইস্তেকফারটি পড়ে একবার আস্তাক ফেরুল্লাহা কেউ যদি তিনবার তার গুণাগুলি মাফ করে দাও যদিও যুদ্ধের ময়দান থেকে জিহাদের ময়দান থেকে পালিয়ে আসে কাবিরা গুনা এটা এটা ছোট গুণা নয় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা মানে কাফেরকে সাহসী বানিয়ে দাও কাফের মনোবলকে শক্তিশালী করে দাও মুসলিমদের মমিনদের মনোবলকে দুর্বল করে দাও ভেঙে ফেলা এই রকমের কাবিরা গোনা যে সাতটি ধ্বংসাত্মক গোনার একটি গোনা বলা হয়েছে সেই বোখারি হাদিসে এই কাবিরা গোনা পর্যন্ত মাফ হইতে পারে এই জন্য আহলে সোনাত বলছেন যে সাগিরা গোনাগুলি নেক আমলগুলির মাধ্যমে সন্ন্যত নফর মুস্তাহাব আমলের মাধ্যমে মাফ হয়ে যাবে ফরজের মাধ্যমে মাফ হয়ে যাবে আর কাবিরা গোনাগুলির ক্ষেত্রে আশা করা যেতে পারে মাফ হবে তবে তার জন্য তব শর্ত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদেরকে তবা ইস্তেফারের তৌফিক দান করেন ফরোজ অজেবের হেফাজতের তৌফিক দান করেন সুন্নত মুস্তাহাব বেশি বেশি আদায় করার তৌফিক দান করেন আমাদের আখেরাত সম্পর্কে বেশি সজাগ হওয়ার তৌফিক দান করেন দুনিয়ার বাড়িঘর চাকচিক্য সুন্দর করার চাইতে আখেরাতের বাড়িঘর সুন্দর করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে যেন আখেরাত মুখী করেন দুনিয়া বিমুখ হওয়ার তৌফিক দান করেন জোহদ এবং তাকুয়া আমাদেরকে দান করেন আল্লাহ হাতে নফুসান আ তাকুয়াহা জাকিহা আন্তা খেরমান জাক্কাহা আন্তা ওয়ালিহা মাউলাহা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এই দোয়া আরো দোয়া কোরআন করিমের রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব হে আমাদের প্রতিপালক লাতুজি বানা আমাদের অন্তরকে বাঁকা করে দিও না বাদাই হাদাইতে না আমাদের রমজান মাসে হেদায়ত দেওয়ার পরে রমজান মাসে আমরা হেদায়তের পথে আসলাম অনেক নেক আমল করলাম তারপরে এই মুসলিম জাতিকে আবার বাঁকা পথে গুমরাহির পথে জাহান্নামের পথে চালিয়ে দিও না রব্বানা আল্লাহ তুজি কুলুবানা বাদাই ও হাবলানা মিল্লাদুন রহমাতা ইন্না কান্তাল ওয়াহাব নবী সাল্লাল্লাহু আরো বেশি বেশি দোয়া করতেন কানা আকসারু দোয়াই আল্লাহুম্মা মোকাল্লেবাল কলুব বা ইয়া মোকাল্লেবাল কলুব হে অন্তরের আবর্তন বিবর্তনকারী অন্তর পরিবর্তনকারী অন্তর আপ ডাউন করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হ্যাঁ মুষ্টিতে রয়েছে নবী করিম সাল্লাম হাদিসে রয়েছে ইউকাল্লেব হাকাই ফায়াসা সাব্বেদ কালবি আলা দিন ছোট্ট দোয়া কি বলবেন সাব্বেদ কালবি আল্লাহ তোমার দিনের ওপর আমার কলমকে হৃদয়কে প্রতিষ্ঠিত রাখো অটল রাখো আল্লাহ যেন আমাদের অন্তরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন নেক আমলের উপর কায়েম রাখেন পাপাচার থেকে দূরে রাখেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين